রসুলে রৌজা মুবারকে জানাই লাখো রসুলের রৌজা মুবারকে জানাই লাখো রসুলের রৌজা মুবারকে জানাই লাখো বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রসুলের রওজা মুবারক জানাই লাখো সালাম রসুলের রওজা মুবারক জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রসুলের রৌজা মুবারক জানাইলা লাখো রসুলের রৌজা মুবারক জানাই লাখো সালাম দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মাতের বন্ধু হয়ে তরাতে রাতে তরাতে রাতে তরাতে রাতে কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে কালেমার নায়ে করে পার করিও তোমার সাথে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে হাসরে দেখা দিও কাউসারের পিয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম রসুলের রৌজা মুবারক জানাই লাখো সালাম রসুলের রৌজা মুবারক জানাই লাখো সালাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রসুলের রৌজা মুবারক জানাই লাখো সালাম রসুলের রৌজা মোবারক জানাই কুশলম তোমারি মহিমাতে বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন বিশ্ব হইল সৃজন দুঃখী মানুষের তুমি হইলে বন্ধু সুজন হইলে বন্ধু বন্ধু সুজন ছোট বড় ধনী গরিব মিলল সবে এক কাতারে ছোট বড় ধনী গরিব মিলল সবে এক কাতারে সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে সেই তো ধন্য হলো নূরের পরশ দিলে যারে সৃষ্টির সেরা তুমি পরশে তোমার মুগ্ধ হলাম রাসুলের রওজা মুবারক জানাইলা কুসালাম রসুলের রৌজা মুবারক জানাইলা লাখো বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম রসুলের রৌজা মুবারক জানাইলা খুসালাম রসুলের রৌজা মুবারক জানাইলা লাখো বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল সপিলাম বাংলার প্রান্ত হতে রাসুল তোমায় দিল শকিলাম রাসুলের রৌজা মুবারকে জানাই লাখো সালাম রাসুলের রৌজা মুবারকে জানাই লাখো সালাম রাসুলের রৌজা মুবারকে জানাই লাখো সালাম রাসুলের রৌজা মুবারকে জানাই লাখো সালাম রাসুলের রৌজা মুবারকে জানাই লাখো সালাম